بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما وجدنا عليه آباءنا ولو كان الشيطان يدعوهم إلى عذاب السعير মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ সালাম নাজিল হক প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপর আল্লাহ সাল্লি আলী আল্লাহ বারিক আলী আজকের দর্শের বিষয়বস্তু হচ্ছে তকলিদ অর্থাৎ অন্ধ অনুসরণ এই সম্পর্কে এবং তার অনিষ্ট আরবি ভাষায় তকলিদ বলে অন্ধ অনুসরণকে অন্ধভাবে কারো কথা মানা বা কোনো কথা মানা কোনো কিছু বিশ্বাস করা বা কোনো রকমের কর্ম আমল করা অন্ধ অনুসরণ করে অন্ধভাবে কারো ইত্তেবা করে এ হচ্ছে তাকলিদ যা হচ্ছে জাহিলি যুগের একটি মতবাদ লেখক বলছেন আলমাস আলাতুর রাবিয়া চতুর্থ মতবাদ হচ্ছে আর তাকলিদুল আমা অন্ধ অনুসরণ অমাদারহু এবং তার অনিষ্ট আল্লাহ রাবুল আলম কোরআনে করিমে বহু জায়গায় এ সম্পর্কে সতর্ক করেছেন যে অন্ধভাবে কারো কথা মানবে না কারো অন্ধ অনুসরণ করবে না তাকলিদ শব্দটি কেলাদা শব্দ থেকে কেলাদা ধাতু থেকে উদ্ভূত কেলাদা মানে হয় মালা হার বা মালাকে কেলাদা বলা হয় তো কেলাদা শব্দ থেকে তাকলিদ তাকলিদ মানে কি বললাম অন্ধ অনুকরণ তো তাকলিদ শব্দটি কেলাদা থেকে এই জন্য এলো যে কেলাদা মানে মালা আর যে ব্যক্তি তাকলিদ অন্ধ অনুকরণ করে সে নিজের গলায় একটি মালা রশি পরিয়ে নিল আর পরে নেওয়ার পর রশিটা ধরিয়ে দিল আর বলল যে তোমার আমি অন্ধ অনুকরণ করি তুমি যেদিকে টানবে সেদিকে আমি যাব। তুমি যদি আমাকে গর্তে টেনে নিয়ে যাও গর্তে যাব। তুমি যদি আমাকে জাহান্নামে টেনে নিয়ে যাও জাহান্নামে যাবো তুমি যদি আমাকে ভুল পথে টেনে যাও ভুল পথে যাব তুমি যদি আমাকে সহি পথে ভালো পথে নিয়ে যাও ভালো পথে যাব তুমি যেদিকে আছো সেদিকে আমি আছি তোমার কথা মোতাবেক আমি আছি এর নাম হচ্ছে তকলিদ তাহলে কাজটি ভালো না ভালো নয় গলাতে একটা রশি দিয়ে দিলেন নিজের আর যাওয়ার পরে ধরিয়ে দিলেন একজন লোককে আর বললেন ভাই আপনি যেদিকে আমাকে নিয়ে যাবেন সেদিকে আমি যাব আপনি ভুল পথে নিয়ে যান আর ভালো পথে নিয়ে যান মন্দ পথে নিয়ে যান ওই সময় আমি বুঝি না ভালো মন্দ আমি বুঝি না ওটা আপনি বুঝেন আপনি যেই পথে নিয়ে যাবেন সেই পথে যাব। আপনার আমি অন্ধবিশ্বাসী ভালো কাজ জ্ঞানী মানুষের কাজ জ্ঞানী মানুষের কাজ নাই জ্ঞানী মানুষের কাজ হচ্ছে যে আমি চোখ খুলে অনুসরণ করবো আল্লাহ যখন আমাকে চোখ দিয়েছে আল্লাহ আমাকে বিবেক দিয়েছে আমাকে হিতাহিত জ্ঞান দিয়েছে ভালো মন্দর পার্থক্য করার আমাকে শক্তি দিয়েছে তখন আমি বুঝে সুঝে আমার রাস্তায় চলব অনুসরণ করব কিন্তু অন্ধ অনুসরণ করব না অনুসরণ তো করব কিন্তু অন্ধ অনুসরণ করব না তাকলিদ শব্দ হয়ে গেল আর একটি শব্দ বলি ইত্তেবা আর কি শব্দ হচ্ছে কি ইত্তেবা ইত্তেবা বলা হয় ভালো কাজে কারো অনুসরণ করা ভালো কাজে কারো অনুসরণ করা ভালো কাজ কোন কাজ তাহলে শরীয়তে আল্লাহ যা করতে বলেছেন অথবা তার রাসুল সাল্লাম যা করতে বলেছেন তা হচ্ছে কি ভালো কাজ তাহলে ভালো কাজে কারো যদি অনুসরণ করেন এটি প্রশংসনীয় না নিন্দনীয় প্রশংসনীয় একজন মানুষ নামাজ পড়ে বা নামাজ পড়তে বলে ভাই নামাজ পড়তে চলেন চলা বলে ঠিক আছে আসছি চলে গেলেন নামাজ পড়তে নামাজের কথা বলে স্মরণ করেন আজান হয়ে গেছে ভাই আজান হয়ে গেছে তখন ভাই ঠিক আছে নামাজ পড়তে চলে গেলেন ভালো কাজ করলেন না খারাপ কাজ করলেন আপনি তো অনুসরণ করলেন তিনি বললেন আপনাকে নামাজের কথা নামাজ বললেন একজন মানুষ বলল আজকে চাঁদ দেখা গেছে রোজা রাখতে হবে রোজা রাখলেন ভালো কাজ করলেন না মন্দ কাজ করলেন কারণ এগুলি হচ্ছে কিসের ক্ষেত্রে ভালো কাজের ক্ষেত্রে অনুসরণ করা যাক এত্তেবা বলা হয় এত্তেবা বলা হয় মহান আল্লাহ কোরআন কারিমে এত্তেবার আদেশ প্রদান করেছেন অনুসরণ করতে বলেছেন আর তাকলিদ অন্ধ অনকরণ বা অন্ধ অনুসরণ নিষেধ করেছেন তার নিন্দা করেছেন আর চোখ খুলে অনুসরণ করা চোখ খুলে চলার জন্য আল্লাহ রাবুল্লাহ আদেশ করেছেন উৎসাহিত করেছেন এই আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে আয়াতগুলি শোনাবো ইনশাল্লাহ কিছু কিছু করে লেখকের কথা নিয়ে শুরু করি তিনি বলছেন যে ইন্না দিন আহম মাবিনিয়ন আলা ওসুল জাহিলি যুগের মুশরেকদের যে ধর্ম ছিল সেই ধর্ম কিছু বুনিয়াদী বিষয়ের ওপর নির্ভরশীল ছিল কিছু বেসিক বা বুনিয়াদী বিষয়ের ওপর নির্ভরশীল ছিল সেগুলিকে তারা মানত আজামহা আর তাকলিদ সেসব বুনিয়াদী বিষয় বা মূলনীতিমালা সমূহের সবচাইতে বড় যেটি মূলনীতি তা হচ্ছে তাকলিদ অন্ধ অনুকরণ করা আগা মহা আর তাকলিদ সবচাইতে বড় যেটি তাদের ধর্মীয় মূলনীতি ছিল তা ছিল অন্ধ অনুসরণ করা বা তাকলিদ করা অন্ধভাবে কাউকে মানা তারা দোহাই পারত অন্ধভাবে কাদের বড়দের পূর্বপুরুষদের বাপদাদাদের যারা চোখের সামনে মুরব্বী রয়েছে তাদের যেমন সাধারণ মানুষেরা আব্দুল মোতালেবের দোহাই দিত হ্যাঁ কোরাইশের বড় বড় বিচক্ষণ মানুষরা কত জ্ঞানী গণী মানুষ ছিলেন তারা কি বুঝতেন না তারা কি নির্বোধ ছিলেন তারা কি বোকা ছিলেন তারা যখন এই মূর্তি পূজাকে তাদের ধর্ম হিসাবে মানতেন তখন সেটি সত্য সেটা হচ্ছে ঠিক আর সেটা হচ্ছে ভালো সুতরাং আমরা কি করব তাদের অনুকরণ করব হে মোহাম্মদ সাল্লাহ আপনি নতুন কথা নিয়ে আসলেন মোহাম্মদ কথা কি হয়ে গেল নতুন হয়ে গেল তাদের কাছে যে আপনি নতুন ধর্ম নিয়ে এসছেন আর আপনার দাদা আব্দুল মুতালেব চাচা আবু তালেব দাদার বাবা হাসেম তার বাবা আব্দুল মানাফ আর গোটা করাইশ বংশের নেতারা আবু জাহাল আবুল আহাব ওমাইয়া ওবাইবিন খালাফ বড় বড় নেতারা তারা এত জ্ঞানী গুণী মানুষ বিচক্ষণ মানুষ তারা কি বুঝেন না তাদের আমরা অনুকরণ করি তাদের আমরা কি করি অনুকরণ করি জি এর নাম হচ্ছে তাকলিদ এটি ছিল ধর্মীয় মতবাদ জাহিলি যুগের মুশ্রেকদের তারা তিনশো ষাটটি মূর্তির পূজা করেন বা করতেন কাবার চারিদিকে ঘরে ঘরে তাদের মূর্তি পুতুলের পূজা এটি হচ্ছে সত্য ধর্ম কারণ তারা জ্ঞানী মানুষ এবং তাদের আমরা পথের উপর আছি তাদের পথের উপর আছি অনেক সময় আসল জিনিস মানুষের চোখের সামনে থেকে আড়ালে চলে গেলে সেটাই নতুন মনে হয় ওটাই আসল ওটাই প্রাচীন ওটাই হচ্ছে পুরাতন কিন্তু চোখের আড়াল থেকে তোমাদের মুক্তির একই পথ তা হচ্ছে তৌহিদ আল্লাহর একত্র লাহ বলো স্বীকৃতি দান করো বিশ্বাস করো তার বাস্তবায়ন করো এই কথাটি নতুন না পুরাতন খুব পুরাতন প্রাচীন কথা আদম আলী সালাম থেকে চলে আসছে যখন আল্লাহ মানুষকে পাঠিয়েছে তখন লাহিল্লাহ শিক্ষা দিয়েছেন নু আলী সালাম এই শিক্ষা দিয়েছেন সাড়ে নয়শো বছর ধরে হ্যাঁ ইব্রাহিম এই শিক্ষা দিয়েছেন যেন সংগ্রাম করেছেন মৌসা আলি সালাম এই শিক্ষা দিয়েছেন ইসা আলি সালাম শিক্ষা দিয়েছেন সমস্ত আম্বি এবং রসুল যুগ যুগ যত আম্বিয়া রসুল এসেছেন সবাই এই শিক্ষাই দিয়েছেন কিন্তু মাত্র তিনশো বছর মাত্র তিনশো বছর হচ্ছে পুতুল পূজার বয়স নবী সাল্লামের ইসলামের জামানার পূর্বে তার আগে এই তহিদ কালিমা ইলাই ছিল এই তিনশো বছরে মূর্তি পূজা এমন ভাবে মানব সমাজে আরব সমাজে ছেয়ে গেল যে নবী সাল্লাহাম যখন ওই লাহ ইল্লাহ প্রাচীন লাহ ইল্লাহ কালিমা তাইয়া নিয়ে আসলেন তখন তারা বলল যে পূর্বপুরুষদের কারো কাছেই কথা শুনিনি যে এক এলার এবাদত করতে হবে এক এলার এবাদত করতে হবে আর এসব এলাহ আলেহা মাহবুদের এবাদত করা যাবে না পূজা করা যাবে না এ কথা কোনোদিন আমরা শুনিনি তার মানে মোহাম্মদ তোমার ধর্ম তোমার কলেমা নতুন আর আমরা আসলটাই আছি দেখলেন কি অবস্থা হইল এইরকমই মুসলিম সমাজে আজকাল অন্ধ অনুকরণের অবস্থাটা একেবারে হুবহ হই রকম আপনি গিয়ে বলছেন নবী সাল্লামের হাদিসে আছে সহি বুখারিতে আছে একটি সন্ন্যতের কথা বলছেন সাহাবাইকে আমরা এই করেছেন করার ক্ষেত্রে বর্জনীয় ক্ষেত্রে ছাড়ার ক্ষেত্রে আপনি গিয়ে বলছেন নবী সাল্লাহ জীবনে জন্মবার্ষিকী কারো পালন করেননি না নিজের করেছেন না অন্য কারো করেছেন সুতরাং ঈদে মিলাদুন্নবী মিলাদুন্নবী জন্মবার্ষিকী না ছেলের জন্মবার্ষিকী না বিবির জন্মবার্ষিকী না নিজের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী সব ইসলামে নেই যখন এই কথা বললেন তখন আপনারা কি বলবে যে দেখো এই নতুন ধর্ম নিয়ে এসেছে কি বলবে নতুন ধর্ম নিয়ে এসেছে আর তাদের মিলাদ করা এদের মিলাদের নবী জন্মবার্ষিকী পালন করা বার্থডে পালন করা হ্যাঁ ছেলে মেয়েদের স্ত্রীর সেটি হচ্ছে তাদের সঠিক ধর্ম কারণ তারা অন্ধ অনুকরণ করেছে মধ্যখানে আর হক হকের ওপর কি পড়ে গেছে আবরণ পড়ে গেছে জি সত্যের ওপর আবরণ পড়ে গেছে নবী সাল্লাহ সাল্লামের আদর্শ তারা জানছে না সাহাবাহিক আদর্শ জানছে না ওখান থেকে অজ্ঞ হয়ে গেছে যে হালত অজ্ঞতার কারণে মূর্খ হয়ে গেছে আর মধ্যখানে দুইশো বছর একশো বছরই হোক আর চারশো বছর হোক আর পঞ্চাশ বছরই হোক এর মধ্যে যে বিজাতির অনুকরণ শুরু হয়ে গেছে শুরু হয়ে তখন তাকেই তারা ধর্ম হিসাবে গ্রহণ করেছে যে নবী সাল্লামের মিলাদুল নবী পালন জন্মবার্ষিকী পালন যদি ধরেন তাহলে মিশরের খ্রিস্টানদের অনুকরণ করেছে বিজাতিরা হ্যাঁ তাহলে বিজাতির অনুকরণ করলো না করলো না অন্ধ অনুকরণ করেছে যদি ছেলে মেয়েদের বার্থডে জন্মবার্ষিকী পালন করা হয় তাহলে তা এই দশ বিশ বছর ৩০ বছর থেকে হ্যাঁ হিন্দুদের অনুকরণ শুরু করেছে মুসলিমরা এক শ্রেণীর এর মধ্যেই তারা আপনার আসল কথা আল্লাহ এবং রসুলের কথাকে নতুন মনে করতে লাগলো তাদের অজ্ঞতার কারণে এই রকমই করেছে মক্কার মুশ্রিকরা মক্কার মুশ্রিকরা যা করেছে তাই আজকাল এক শ্রেণীর মুসলিমরা যারা সঠিক দিন থেকে দূরে সরে রয়েছে বিধাত আর শেখ নিয়ে মেতে রয়েছে তাদের অবস্থা ওইরকমই তাদেরও দলিল প্রমাণ হচ্ছে তাকলিদ অন্ধনকরণ যেমন জাহিলি যুগের মুশ্রিকরা তারা তাদের দলিল প্রমাণ হিসাবে পূর্বপুরুষের দোহাই দেওয়া আর অন্ধ অনুকরণ করা তাই ছিল তাদের দলিল প্রমাণ এইরকমই আজকালকার বিদাতি মুসলিমদের অবস্থা বলছেন লেখক আজামহা তাকলি তাদের দিনের যে মূল নীতিমালাগুলি ছিল তার মধ্যে সবচেয়ে বড় মূল নীতিমালা ছিল বুনিয়াদি কথা ছিল যে তাকলিদ আমরা অনুকরণ করি তাকলিদ অন্ধ অনুকরণ দলিল টলিল দেখা নেই প্রমাণ দেখা নাই সত্য না মিথ্যা হক না না হক এসব দেখা দেখি না ফাহুয়াল কায়দাতুল কুবরা লে জামিল কুফার যত কাফের জাতি রয়েছে তাদের সবচেয়ে বড় কায়দা মানে মূলনীতি কায়দা মানে নীতিমালা বা মূলনীতি সবচেয়ে বড় তাদের বা মুখ্য নীতিমালা হচ্ছে যে আমরা বড়দের অন্ধ অনুকরণ করি আউআলহিম ও আখেরহিম আগের কাফের হোক আর পরের কাফের হোক প্রাচীন যুগের কাফের হোক আর মধ্য যুগের কাফের হোক আর কেমন পর্যন্ত যে কোনো কাফের জাতি হোক সমস্ত কাফের জাতির মূল নীতি হচ্ছে কি তকলিদ অন্ধ অনুকরণ করা প্রাচীন যুগের কাফের নু আলি সাল্লামের যুগের কাফের মুশ্রিকরা তারা নু আলি সাল্লামকে কথাই বলতো যে পূর্বপুরুষের কাছে এই তোমার এই কথা শুনিনি যে লাহ পড়তে হবে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ এই কথা বলতে হবে আর এই দেবী দেবতা প্রতিমা পূজা করা যাবে না কথা কোনোদিন শুনিনি আমরা আমাদের পূর্বপুরুষদের অনুসরণ করি তাকলিদ তাদের মধ্যে তাকলিদ ছিল ইব্রাহিম আলী সাল্লামের বাবা ইব্রাহিম আলী সাল্লামের আত্মীয় স্বজন হ্যাঁ, দেশবাসী সেই যুগের মানুষ তারাও এই মূলনীতির কথাই উল্লেখ করতো তাদের কায়দায় কুবরা আর আজ পর্যন্ত নবিসামের জামানায় করেছে আজ পর্যন্ত যত বাতিলপন্থী এই কথাই বলে অন্ধ অনুকরণ করে থাকে আর বড়দের বুজরুগানে দিন হোক যার মুসলিম সমাজের যদি বিদাতিরা হয় তাহলে বুজরুগানে দিনের দোহাই পড়ে কি করে বজরগানের দিন মানে বড় রাজারা বড়দের দোহাই পড়ে আর যদি অমুসলিমদের হয় অমুসলিমদের মধ্যে তাহলে তাদের পূর্বপুরুষদের দোহাই পড়ে যে কোনো বস্তিতে যেখানে জনগণ বাস করে যে কোনো বস্তিতে আমি কোন নবী সতর্ককারী প্রেরণ করেছি নজির মানে সাবধানকারী সতর্ককারী আম্বিয়াদেরকে নজির বলা হয়েছে বাসির সুসংবাদদাতা আর নজির বলা হয়েছে সতর্ককারী প্রেরণ করেছি নবী করে বা রসুল করে ইল্লা কালা মুত্রাফুহা তাদেরকে তাদের জাতিরা কি জবাব দিয়েছে এখানে সেই জাতির বিশেষ করে সচ্ছল ব্যক্তিদের কথা বলা হয়েছে কারণ তাদের মধ্যে অহংকার থাকে সাধারণত সাধারণত যাদের ঘরে ধন সম্পদ রয়েছে তাদের মনে একটা অহংকার থাকে জি অহংকার থাকে যে আমরা জ্ঞানী গুণী বলেই ধন সম্পদের মালিক হতে পেরেছি অহংকার থাকে যে আমরা ক্ষমতাশালী ক্ষমতা রয়েছে আমাদের কাছে আর আম্বে এবং রসুলগণ তো একা প্রথমে একা এসে বাতিলের বিরুদ্ধে আওয়াজ তুললেন প্রথমে একা এসে একার সাঁত সচ্ছল লোকেরা দেয় না তার সাঁত দিয়ে লাভ কি হবে সব সময় তারা নগদের চিন্তা করে অধিকাংশ পয়সাওয়ালা মানুষরা যারা ধন সম্পদের মালিক যারা নেতৃত্বের মালিক তারা সব সময় পার্থিব চিন্তা নিয়ে ব্যস্ত যে এই লোকটি সাঁত দিলে আমাদের বেনিফিট কি ফায়দা কি কি পাবো কি লাভ হতে পারে এসব চিন্তা করে এই জন্য দেখা গেছে সমস্ত আম্বি এবং রসুলগণের বিরোধিতা করেছে কারা পয়সাওয়ালারা নেতৃত্ব মালিক যারা তারা আর তাদের অনুসরণ করেছে গরিব দুঃখী দুর্বল অসহায় এতিম বিধবা ফকির মিসকিন ওরা যারা ক্ষমতাবান যাদের কাছে ক্ষমতা রয়েছে যাদের বংশ শক্তিশালী যাদের ধন সম্পদ রয়েছে যাদের কাছে নেতৃত্ব রয়েছে যাদের পার্টি বড় তারা একজনের কথা মানতে রাজি হয় না কি লাভ হবে তার কথা শুনে কোনো পরোয় করে না প্রথম দিকে ঠাট্টা বিদ্রুপ করে ঠাট্টা তামাশা উড়িয়ে দিতে চায় যখন দেখলো প্রথম দিকে এটা করে কিন্তু ঠাট্টা তামাশা করে যখন উড়িয়ে দিতে পারলো না যারে তার কথা তো শুনছে রে অনেকেই তার কথা মানতে শুরু করেছে আজ গত সপ্তাহে দেখছিলাম তার সাথে একজন ছিল এই সপ্তাহে থেকে তার সাথে দশ জন আর দুই সপ্তাহ পর দেখা গেল যে পঞ্চাশ জন তার সাথে তারপরে দেখা গেল একশো জন লোকজন পাড়তি আছে তার সাথে কি ব্যবসা এই ব্যবসা তো গোলমাল তখন কি করে বিরোধিতা করতে লাগে বিরোধিতা করতে লাগে তখন শাসানিমূলক ভূমিকা নেই ধমক দিতে লাগে মারধর শুরু করে নির্যাতন জুলুম অত্যাচার করে নির্যাতন জুলুম অত্যাচার করেও যদি না পারে তো আর একটি অস্ত্র আছে তাদের প্রলোভন প্রলোভন দেয়নি নবী সাল্লাহ সাল্লামকে তারা হ্যাঁ আপনি কি চান ধন দৌলত চান কি চান নেতৃত্ব চান বাদশাহ হতে চান মাল্লাক নাকা বাদশাহ বানিয়ে দিচ্ছি কি চান আপনি আপনি কি খুব সুন্দরী রমণী চান দিচ্ছি খুঁজছি আরবদের মধ্যে সবচেয়ে সুন্দরী কি আছে এগুলো কি প্রলোভন এগুলি হচ্ছে বাতেল পন্থীদের অস্ত্র আপনি যখন দেশে সত্যের দাওয়াত নিয়ে যাবেন তখন এই এই অবস্থাগুলি সম্মুখীন হবেন প্রথম দিকে একা একা যদি থাকেন তাহলে এর কথা শুনিও না ছাড়ো ছাড়ো ছাড়ো ছাড়ো আরে পাগল রে পাগল একটা পাগল সমাজের আমাদের এর কথা কি ওকে রাখো সাইডে রাখো বিদ্যার্থী মোল্লারা বলবে ওর কাছে বসিও না ওকে বলছে বলতে তা কি হবে তারা প্রথম দিকে ভাবে যে এর কথা কিছু হবেও না আর ইয়ে ভাগ ভাগ করে বলতেই থাকবে আর কিছু হবে না আমাদের আমরা ঠিকই আছি আমাদের বাতিল যে ধর্মে আছে তারা তা সেটা ঠিক আছে তাদের প্রথম দিকে এইভাবে হেউ প্রতিপন্ন করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবে যখন না ব্যাপার সবার তো খার্গের সাথে দশজন দেখছি যে স্কুল কলেজের যুবকের সাথ দিয়ে দিয়েছে এর সাথে অমুক তো হৃদায়ত হয়ে গেছে এ তো অমুক আর ওরসে যায় না অমুক তো মাজারে যায় না অমুক তার ওইসব ছেড়ে দিল আমাদের ওই মিলাতে আসে না ওই দেয়াতে আসে না তখন ধমক দিতে শুরু করবে তখন আপনার ক্ষতি করার চেষ্টা করবে তখন আপনার উপরে জুল অত্যাচার হতে পারে তখন আপনার বাইকট করতে শুরু করবে এসব করে যদি না পারে প্রলোভন দেবে যেন এসব একটা সমঝোতে আসে কম্প্রোমাইজ করি কম্প্রোমাইজ হ্যাঁ, করার চেষ্টা করবে সাবধান নবী করিম কোনটা করেছেন কম্প্রোমাইজ করেছেন না ধমকে দবে গেছেন যা এত আর মার খেয়ে আর কত হক কথা বলবো থাক চুপ হয়ে যায় নীরব হয়ে যায় আপাতত আপনি নীরব হয়ে যাবেন না এটাও নবীর ভূমিকা নবীর সন্ন্যত নাই আপনি প্রলোভনে নিয়ে ঠিক আছে আপনাকে গ্রামের মাতাপুর বানিয়ে দেওয়া হলো আপনাকে মসজিদের মতো বানিয়ে দেওয়া হলো আপনাকে মাজারের কি বলে মাজারের যে ইয়ে হয় খাদেম বানিয়ে দেওয়া হলো চুপ হয়ে যাবেন এইরকম বহু বাংলাদেশে গেছে মদিনা ইউনিভার্সিটি পড়ে গেছে যাওয়ার পরে ও শ্বশুর সাহেব পীর যখন ওকে গদ্দিন আসিন বানিয়ে দিয়েছে আমার পরে তুমি আছো চুপ হয়ে গেছে আছে বাংলাদেশে কয়েকজন আছে নাম ধরে বলছি না মদিনা ইউনিভার্সিটি পড়ে গেছে প্রথম দিকে তহিদের কথা বলেছে তখন ওকে কি এসব কথাবার্তা বললো প্রথম দিকে খুব তহিদের কথা সন্ন্যতের কথা হাদিস মানতে হবে আল্লাহ এবং রসুলের কথা মানতে হবে সব কথাবার্তা দুই চার বছর বলেছে তারপরে দেখলি তো কাম খারাপ করে দিবে হ্যাঁ আমাদের তো যে মুড়িদানদের সংখ্যা কমাই দিবে তখন ওকে প্রলোভন টোলোভন দিয়ে হ্যাঁ জামাই তো প্রলোভন টোলোভন দিয়ে চুপ করিয়ে দিয়েছে যে অসুবিধা নাই তুমি তো আমার পরে আছো বাবা হ্যাঁ শ্বশুর সাহেব তখন ওকে এই আশা দিয়ে চুপ করিয়ে দিয়েছে আপনি এই কাজ করবেন নবী সাল্লাহ এই কাজ করেননি না হলে আরবদের তখনই রাজা হয়ে যেতেন আরবদের রাজা তখনই হয়ে যেতেন মক্কাতে হয়ে যেতেন মক্কা থেকে আবার হিজরত করে আসতে হতো না আর এই সবাই এত কষ্ট করতে হতো না আর জেহাদও করতে হতো না একেবারে পার্লামেন্টে পৌঁছে যেতেন যেমন এক লোকের পার্লামেন্টে পৌঁছার জন্য এই রাস্তাই নিয়ে আছে কম্প্রোমাইজের রাস্তা হ্যাঁ বলছে সব হোদাই বিয়ার সন্ধি শুধু মনে আছে আর ওই মোদিন আসার পরে যে চুক্তি নবী সাল্লাহ সাল্লাম করেছেন এদের সাথে ওই সব চুক্তি মনে আছে সবগুলি চুক্তিতে নবী সাল কাত্রেদের সাথে কোন মুসলিমের সাথে চুক্তি করেছিলেন আর আপনারা তো মুসলমানদের সাথে চুক্তি করছেন কবাজিটা বুঝতে পারলেন কেন ধোকা দেয় আপনাদেরকে সেই জন্য ইঙ্গিত করলাম যে দেখেন পার্থক্য চুক্তিতে নবী সাল্লাম ইয়াহুদিদের সাথে চুক্তি করেছেন কাফের মুশ্রিকদের সাথে চুক্তি করেছেন মক্কার মুশ্রিকদের সাথে চুক্তি করেছেন আর তারা চুক্তি যতক্ষণ ভঙ্গ করেনি তিনি ভঙ্গ করেননি মুসলমানের সাথে চুক্তি করেছেন যে অনুসারী তোমাদের সাথে এই চুক্তি সেসব চুক্তি করেননি মুসলিম মানে আনুগত্য করতে হবে মুসলিম মানে কোন এবাদ আল্লাহ এখানা সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে দিনের কাজ করো তো আল্লাহ রব্বুল আলমী বলছেন যে যখনই আল্লাহ রব্বুল আলমিন কোন নাবিকে কোন দেশে কোন জনপদে কোন বস্তিতে পাঠিয়েছেন ইল্লা কালা মুত্রা ফুহা তখন সেখানকার সচ্ছল ব্যক্তিরা বলেছে কি বলে উত্তর দিয়েছে ইন্না ওয়াজাদানা আবা আনা আলা উম্মা আমরা আমাদের বাপদাদাদেরকে আবা আগুনের বহু বচন জামা আমাদের পূর্বপুরুষদেরকে বাপদাদাদেরকে পেয়েছি আলা উম্মাহ উম্মাত মানে আলা তারিকা একটি পন্থার ওপর আর আমরা সেই পন্থারই অনুসারী এবং তাদেরই আমরা অনুসরণ করব তুমি যা কিছুই বলো না কেন তোমার কথা শুনবো না আমাদের পূর্বপুরুষ বাবাকে দেখেছি দাদাকে দেখেছি দাদার বাবাকে দেখেছি যুগ যুগ ধরে এইসব চলে আসছে আর তুমি এই নতুন কথা নিয়ে আসলে এসব কথা শোনা হবে না সমস্ত নবীদেরকে একই উত্তর দিয়েছে তাদের কাফের জাতিরা মুসলিক জাতিরা আম্বিয়ারা এই জবাবই পেয়েছেন স্বজাতির কাছ থেকে ইন্না ওয়াজাদানা আবা আনা আলা উম্মা আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এই তরিকার ওপর এই পদ্ধতির ওপর পেয়েছি এই ধর্মের ওপর পেয়েছি ওয়াইন্না আলা আসার মুক্তাদুন আর আমরা তাদেরই অনুসরণ করব অন্ধ অনুকরণ করব তোমার কথা শুনবো না মহান আল্লাহ আরো বলছেন সুরা লোকমানের আয়াত নম্বর একুশে ওয়াইদা কিল আলহমুত্তাবি মা আনজাল আল্লাহ যখন তাদেরকে বলা হতো যে আল্লাহর তো বিধানের অনুসরণ করো আল্লাহ এখানে কি বললেন ইত্তাবেও ইত্তিবা করতে বললেন আর কিসের আবার ইত্তিবা করতে বললেন আল্লাহর নাজিলকৃত বিধানের অর্থাৎ কোরআনী বিধানের নবী সাল্লাহ আলী সাল্লাম কোরআন নিয়ে এসছেন তখন সম্বোধন করা হয়েছে আরব জাতিদেরকে আর তারপরে অন্য অন্যদেরকে আমাদেরকে যে ইত্তাবেউমা আনজাল আল্লাহ আল্লাহ যা নাজেল করেছেন অর্থাৎ কোরআন নাজেল করেছেন তার অনুসরণ করো মুসা আলী ইসলাম যখন জাতির কাছে এসছেন তখন বলে ইত্তাবেউমা আনজাল আল্লাহ যা নাজেল করে তওরাত নাজেল করেছেন তওরাতের বিধানের তোমরা অনুসরণ করো আমি তওরাত নাজল করেছি যাতে হৃদায়ত রয়েছে নূর রয়েছে কিন্তু সেই হৃদায়তকে তারা শেষ করেছে বিকৃত করেছে গুমরাহির সাথে আর নূরকে অন্ধকারে তারা পরিণত করেছে জি আল্লাহ তখন তারা কি জবাব দিত কালু বাল্নাত্তাবেও আবা আনা আমরা তোমার কথা মানব না আমরা আল্লাহ নাজিলকৃত বিধানের অনুসরণ করব না বরং আমরা অনুসরণ করব মা ওয়াজাদানা আলিহে আবা আনা আমাদের পূর্বপুরুষকে যেই পন্থার ওপর যেই দলের ওপর যে মতবাদের ওপর পেয়েছি আমাদের পূর্বপুরুষ যে রাজনৈতিক দল করে সেই রাজনৈতিক দল করব। আমাদের সমাজে যুগ যুগ ধরে এক শ্রেণী লোকের আছে বাপদাদা অমুক পার্টি করতো সেই পার্টি করবো ওই পার্টির ওপর আছে আমার দাদা এই পার্টি করে এসছে রে আমার বাবা ওই একাত্তর থেকে এই পার্টি করে আসছে সুতরাং ছাড়া যাবে না নামাজি হয়ে গেছে মসজিদের খেদমত করছে মাদ্রাসা করছে কিন্তু পার্টি ছাড়া যাবে না এই কথাই কি না বাল্লাত তাদেও মা ওয়াজাদ হে আবা আনা আমাদের পূর্বপুরুষ এতদিন থেকে এই পার্টির ওপর আছে এই দলের ওপর আছে আর এই মজাবের ওপর আছে এই তরিকার ওপর আছে তার অনুসরণ করব। পীরদের তরিকতের ক্ষেত্রে এই আয়াতকে আপনি নেন শশিনার মরিদরা তাদের কাছে গিয়ে কোরআন হাদিসের সত্য দাওয়াত যদি পৌঁছান চর্মনায়ের মরিদদের কাছে যদি এ কোরআন সন্ন্যার যদি সত্য দাওয়াত পৌঁছান আর অন্যান্য ফুরফুরার মরিদদের কাছে যত পীরের তরিকা রয়েছে নাম ধরে ধরে বলার সময় নেই যে কোনো পীরের তরিকাওয়ালাদের কাছে যদি কোরআন সন্ন্যার কথা বলেন কি বলেন ও মা আনজাল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন মামা আতাকুমুর রসুল রসুল যা দিয়েছেন তোমাদের তরিকাগুলি তো রসুলের দেওয়া নয় বাবা এ কথা যদি বলেন তো কি বলবে ও মা হে ওয়াজাদানা না আবানা মুশরেকেরা যা বলেছে তাই হবো ওই কথাই বলবে ওই কথাই বলবে তোমাদের এসব কথাবার্তা নতুন নতুন কথা এগুলি কথা নতুন হয়ে গেল আল্লাহ এবং রসুলের কথা মা আনজাল আল্লাহ কেউ বিধানের কথা নতুন হয়ে গেল তাদের কাছে অজ্ঞতার কারণে তাদের আমরা অনুসরণ করব আমাদের পূর্বপুরুষকে যেই পথের ওপর পেয়েছি যেই তরিকার উপর পেয়েছি আমরা চোদ্দ পিড়ি থেকে চলে আসছি ফুরফুরা তরিকা ওই তরিকা ছাড়বো না আমরা চোদ্দ পিড়ি থেকে চলে আসছি চর্মনাই পি সাহেবের তরিকা ওই তরিকা আমরা ছাড়বো না আমরা চোদ্দ পিড়ি থেকে চলে আসছি শস্যেনার তরিকা ওই তরিকা আমরা ছাড়বো না আমরা চোদ্দ পিড়ি থেকে চলে আসছি জনপুরি তরিকা ওই বাপদাদা আমাদের মেনে এসছে আর তারা এসছে তাদের নজর নিয়াজ দিয়েছে আমাদের বাপদাদা ওই তরিকা ছাড়বো না জি বাল্লাত্তাবে মাওয়াজাদানা আলী আবানা এর নাম হচ্ছে তাকলিদ অন্ধ অনুকরণ রাজনৈতিক দলগুলির ক্ষেত্রেই হোক আর কোন পীরের তরিকার ক্ষেত্রে হোক আর ফিকি মজহাবের ক্ষেত্রে হোক কোরআন সন্ন্যার সহি হাদিসের কথা যদি বলা হয় যে নবী সাল্লাহ সাল্লামের সহি হাদিস নবী সাল্লাম এইভাবে নামাজ পড়তেন আল্লাহ আকবর দিয়ে নামাজ শুরু করতেন আর সালাম দিয়ে নামাজ শেষ করতেন ব্যাস এই হচ্ছে নামাজের তরিকা শুরু থেকে এক একটি হাদিসের দলিল প্রমাণ দিয়ে যদি তাকে নামাজের শিক্ষা দেন তো বলবে যে এই নামাজ তোমার সৌদি আরবে রাখো এই নামাজ আমাদের চলবে না কারণ আমাদের মজাবে আমরা নামাজ শিখেছি যাই নামাজের দোয়া পড়তে ইন্নি অজাহাত পড়তে হবে আর তারপর নামাই কানওয়াজিল্লাহ তালা পড়তে হবে মুতাওয়াজ্জাহাল কাবাতি হাতে আল্লাহ আকবর পড়তে হবে আর তারপরে মুক্তাদি হইলে বলতে হবে ইক্তাদাই তো আল ইমাম আর যদি ইমাম হও তাহলে বলতে হবে আনা ইমামুল ইমান হাজার আমাল্লাম ইহাজর তারপরে আল্লাহ আকবর বলতে হবে আর তারপর কথা বুঝতে পেরেছেন আর একবার বাস হাতুড়িতে হবে আর ওইসব করবে না রফাদানি করবে না খবরদার না অথচ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের কত সাহাবাই কেরাম এমন কোন হাদিসের কিতাব পাবেন না যেখানে এই এবাদত নেই এটি এবাদত করবেন যেমন আল্লাহ আকবর বলা এবাদত তেমন নেই এবাদত যদি একটি ফেকি মাসলায় অনেকে এগুলোকে ছোট মাসলা বলেন ছোট বলাটা বেয়াদবি শরীয়তের যে কোনো মাসলা মাসাইলের ক্ষেত্রে ছোট বলা বেয়াদবি ফেকি মাসলা ফেকার মাসলা মাসাইলি হোক আর জুজি মাসলা মাসাইলি হোক কিন্তু কথা হচ্ছে যে আমাদের মন মেজাজ কেমন আল্লাহ এবং রসুলের মা আনজাল আল্লাহ গ্রহণ করার জন্য সবসময় প্রস্তুত না আমরা দোহাই দেবো যে না আমাদের মোঝাবে নেই সামনে দুটি রাস্তা আল্লাহ রাস্তা হচ্ছে ইত্তাবিউ মা আনজাল আল্লাহ তোমরা অনুসরণ করো যে আল্লাহ কি করেছেন নাজল করেছেন আল্লাহ কোরআন নাজল করেছেন হাদিস নাজল করেননি হাদিস নাজল করেছেন জি দুটোই ওহি নবী করিম বলছেন আল্লাহ জেনে রেখো এমনি উতি তুল কোরআনা ও মিস লাহু মা তোমরা জেনে রাখো যে আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং তার মতোই আরো দেওয়া হয়েছে ওই তার মতো আরো মিসলাহু ওই মিসলাহুটা কি হাদিস তাহলে বোঝা হলো শুধু কোরআনের উপর আমল করা যাবে না কোনো ক্ষেত্রেই করা যাবে না কোনো ক্ষেত্রেই কোরআনের উপর আমল করা যাবে না কোরআনে আল্লাহ রবাহ মূল নীতিমালা গুলি দিয়েছেন আপনি মুস্তল্লাহ নামাজ কায়েম করো ওয়ার্কাউমার রাখেন রুকুকারীদের সাথে রুকু করো হ্যাঁ উসজুদুল্লাহ আল্লাহর জন্য সেজদা করো কিন্তু রুকু আগে করব সেজদা আগে করব কুমুলিল্লাহে তানে তিন আল্লাহর সামনে একবার ধীরে স্থিরতার সাথে দাঁড়িয়ে যাও আল্লাহ বলছেন এক জায়গায় কুমু আর এক জায়গায় ওয়ার্কাও আর এক জায়গায় উচ্চুদু আরে বাবা আগে কে আমি আগে দাঁড়াবো না আগে রুকু করবো না আগে সেজদা করবো কোনটা করবেন আছে কোরআনে এই তরতিব আছে যে আল্লাহ আকবর দিয়ে শুরু করতে হবে আর প্রথমে দাঁড়াইতে হবে তারপরে রুকু তারপরে সেজদা আছে কোথাও কোরআনে করিমে তাহলে যে আমি বললাম যে কোনো ক্ষেত্রে আপনি শুধু কোরআন আমল করতে পারবে না সত্য কিনা জি আল্লাহ বলছেন আতুস জাকাত জাকাত দাও কতটা দেব কোরআনে কোন জায়গায় দেখাতে পারবেন যে শতকরা আড়াই শতাংশ সাড়ে সাতানব্বই টাকা আপনার আর আড়াই টাকা গরিব মিসকিনে দেখাতে পারবেন কোথাও কোথায় আছে তাহলে আর কত টাকা হলে জাকাত দিতে হবে কারো কাছে দশ রিয়াল আছে এক বছর ধরে দশ রিয়াল তার বক্সে পড়ে আছে দশ রিয়ালের জাকাত দিতে আর বেশি টাকা নেই দশটা টাকা আছে জাকাত দিতে হবে কারো কাছে দশ হাজার টাকা জাকাত দিতে হবে কি হবে না এসব মাসলা মাসাইল কোরআন আছে নেশাবের মাসলা মাসাইল তাহলে কোথায় যেতে হবে দ্বিতীয় ওহিতে যেতে হবে আল্লাহ ইন ইউতিতুল কোরআন অমিসাহু মা আমাকে কোরআন দেওয়া হয়েছে আর কোরআনের অরূপ আরো কিছু দেওয়া হয়েছে হাদিস তাই অমা আতাকুম রসুল যা রসুল দিয়েছেন রসুল্লাহাম আমাদেরকে কোরআন করিমও দিয়েছেন কোরআন করিমের তোহফা আর রসুল্লাহ আমাদেরকে হাদিস শরীফও দিয়েছেন ফাকুদু হতা মজবুত করে ধারণ করো তা ধরে নাও নবী সাল্লাম বলছেন তারা তু ফিকুম আমরাইন তোমাদের মাঝে দুইটি বস্তু ছাড়ছি তারা তু ফিকুম তোমাদের মাঝে দুইটি বস্তু আমরাইন দুটি বস্তু ছাড়ছি যতক্ষণ মজবুত করে ধারণ করবে তোমরা পথভ্রষ্ট হবে না কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আর আমার সন্ন্যত দুইটি কথা বলেছেন এ হচ্ছে মান জালাল্লাহ আল্লাহ কি বলছেন ইত্যাদি মান জালাল্লাহ মুশ্রিকদেরকে কাফেরদেরকে বাতিল পন্থীদেরকে যখন বলা হতো যে তোমরা অনুসরণ করো আল্লাহর নাজিল কিত বিধানের অনুসরণ করতে হবে জীবনের কোন ক্ষেত্রে একটি ক্ষেত্রে না সার্বিক ক্ষেত্রে ব্যক্তি জীবনের ক্ষেত্রে নামাজ পড়বেন কেমন মা আল্লাহ যেমন আল্লাহ নাজেল করেছেন নামাজ রোজা হজ জাকাত আপনার ব্যক্তি জীবনের এবাদত বন্দেগী দোয়া কেমন করবেন মানজাল যেমন আল্লাহ নাজেল করেছেন কোরআনে মহাদিসা আছে আচ্ছা পারিবারিক জীবন বিবাহ সাদী স্বামী স্ত্রীর সম্পর্ক হ্যাঁ বাবার ছেলে মেয়েদের মায়ের ছেলে মেয়েদের সাথে সম্পর্ক ছেলে মেয়েদের আচার আচরণ বাবা মায়ের সাথে কেমন হইতে হবে মানজাল আল্লাহ আল্লাহ এবং রাসুলের বিধান কোরআন এবং হাদিস মোতাবেক জি অর্থনীতি আয় উপার্জন এবং তা ব্যয় করা কেমন হইতে হবে ইত্তাবেও মানজাল আল্লাহ আল্লাহ নাজিলকৃত বিধান মোতাবেক হইতে হবে রাষ্ট্রনীতি মানজাল আল্লাহ আল্লাহ নাজিলকৃত বিধান মোতাবেক হইতে হবে অমাল্লাম ইয়াহকুম বেমানজাল আল্লাহ এখানে বেমানজাল আল্লাহ জি আল্লাহ নাজিলকৃত বিধান দিয়ে যদি বিচার না করেন বিচার বিভাগ বিচার মন্ত্রণালয় জি কেমন হইতে হবে মাহানজাল আল্লাহ আল্লাহ নাজিলকৃত বিধান ইত্তাবেও মাহানজাল আল্লাহ তাদেরকে যদি বলা হয় যে ইত্তাফিউমা আনজাল আল্লাহ আল্লাহ যা নাজেল করেছেন তা অনুসরণ করো বিচারের ক্ষেত্রে হে ব্যারিস্টার হে উকিল হে জজ হে হাকিম ইত্তাফিউমা আনজাল আল্লাহ আল্লাহ যা নাজেল করেছে তার অনুসরণ করো তার উত্তর যদি তারা দেয় কালু ওই জাহিলি যুগে মুশ্রিকদের মতো কাফেরদের মতো বিধর্মীদের মতো যদি উত্তর দেয় বাল্লাত্তাবে ও মা ওয়াজাদানা আলাইহি আবানা আমরা অনুসরণ করব আমাদের পূর্বপুরুষ থেকে যা দেখে আসছি ইংরেজদের যুগে দেখলাম ইংরেজদের আইন কানুন তাই অনুসরণ করব। তারপরে আমরা দেখলাম এই সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার কমিউনিস্ট আর চীনের কমিউনিস্টদের বিধান বস্তুবাদ দেখলাম তার অনুসরণ করব। আমরা পুঁজিবাদ দেখলাম ইউরোপ আমেরিকার হ্যাঁ, ক্যাপিটালিজম দেখলাম তার অনুসরণ করব। আমরা গণতন্ত্রের অনুসরণ করব। আমরা গণতন্ত্রে বিশ্বাসী তাহলে উত্তরটি কার মুসলিমের উত্তর হ্যাঁ না জাহিলি যুগের লোকদের উত্তর বাল্লাত্তাবে ও মা ওয়াজাদানা আলহি আবানা কালু মুশ্রিকরা বলেছিল এ উত্তর একজন মুসলিমের হবে না মুসলিমের উত্তর এই হবে না বলনাত্তাবে ও মা ওয়াজাদানা আলহি আবানা আওয়ালাও কানা শেতানু ইয়াদুহুম ইলা আযাবিস সাইর তারা পূর্বপুরুষের বাপদাদাদের দোহাই পাড়ছে হ্যাঁ বড়দের দোহাই পাড়ছে আল্লাহ বলছেন যে শয়তান যদি তাদের পূর্বপুরুষদেরকে জাহান নামের দিকে আহ্বান করে নিয়ে গিয়ে থাকে তো বাপদাদা জাহান নামে গেছে পূর্বপুরুষ জাহান নামে তারাও কি জাহান নামে যাবে নাকি আওয়ালাও কানা শয়তানো যদিও নাকি শয়তান ওহম তাদের পূর্বপুরুষদেরকে আহ্বান করে থাকে এলা আজাবির সাইদ জাহান্নামের আজাবের দিকে তাহলে সেই দিকে তুমিও অন্ধভাবে গিয়ে ঢুকে পড়বে যে বাপদাদা গেছে জাহান নামে আমিও জাহান নামে হ্যাঁ এইরকম কিছু নির্বোধ লোক আছে আমার কাছে মাঝে মাঝে বেশ কিছু ভাইয়েরা বলে যে বিদাতি মোল্লাদের সাথে যখন তর্ক বিতর্ক হয় বিদাতি জাহেল মূর্খদের সাথে যারা যারা কোরআন এবং হাদিস জানা তারাই জাহেল মূর্খ যদিও তারা মাদাসার ডিগ্রি নিয়ে এসছে যারা হাফেজের ডিগ্রি নিয়ে এসছে এইরকম জবাব আসে যে আমি জার্মানির তরিকে থাকবো তারা জাহান নামে গেলে আমি জাহান নামে যাবো আমি ফুরপুরা তরিকে আছি থাকবো তারা যদি জাহান নামে আমি জাহান নামে যাবো আমি অমুক দলে থাকবো তারা জাহান নামে গেলে আমি জাহান নামে যাবো ওইসব কথা আর বলিও না আমি তোমার কথা শুনবো না এই সাহস আল্লাহ তো ওই কথাই জিজ্ঞাসা যাবে জাহান নামে যাবে আওয়ালাও কানা শৈতান আজাবি সাহিদ যদি শয়তান তোমাদের বাপদাদাদেরকে গোমরা করে জাহান নামে নিয়ে গিয়ে থাকে তুমি জাহান নামে যাবে খালি ধর্মীয় ক্ষেত্রে কেন দুনিয়ার ক্ষেত্রে কেন নয় আরেকটি কথা মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে মানুষের ক্ষেত্রে হচ্ছে দুইটি দিন আর দুনিয়া ধর্মের ক্ষেত্রে শুধু এই অন্ধ অনুকরণ ধর্মের ক্ষেত্রে শুধু বাপদাদাদের দোহায় ধর্মের ক্ষেত্রে বড়দের দোহায় ধর্মের ক্ষেত্রে অন্ধ অনুকরণ আর দুনিয়ার ক্ষেত্রে পার্থিব ক্ষেত্রে পার্থিব ক্ষেত্রে হচ্ছে নেতৃত্ব ভালো খাওয়া পড়া ভালো টাকা পয়সা ইনকাম করা ভালো চাকরি ভালো নারী এই ক্ষেত্রগুলি কি পার্থিব ক্ষেত্র কিনা যদি কারো বাবা কালো বিয়ে করে থাকে তার ছেলে এখন সাবালক খেয়েছে বিয়ে করে যদি বিয়ে করা বিয়ে করতে যাচ্ছে এখন পাত্রী খুঁজতে যাচ্ছে যদি সমাজের লোকেরা বলে তোমার মা তো এত কালো তোমার বাবা এত কালো চুকচুকে কালো বিয়ে করেছে আর তুমি এত সুন্দরী কেন খুঁজো হ্যাঁ অনুকরণ করো বাবার করবে এইখানে করছি না না আমার বাবা যদি করে থাকে সে করেছে করেছে আমি করছি না সব করে একজন পাওয়া যাবে না যাদের বাপ দাদারা বিদেশে রিয়াল আর ডলার ইনকাম করার জন্য এসছে যে বেশি বড় সুখী হব এ কথা বাবারা চিন্তা করেনি চাষি ছিল আর না হইলে দিন মজুর করত দিনে ইনকাম করতো সন্ধ্যাবেলায় চাল ডাল কিনে নিয়ে আসলো খেলো এইরকম ছিল আমরা তাদের অনুকরণ কেন করিনি যে শুনে রাখ আমাদের বাপ দাদারা দেশের বাইরে যায়নি মাতৃভূমিকে ভালোবেসেছে হুব্বুল ওয়াতান মিনাল ইমান আমাদের ওয়াইজদের মোবাজ শোনাচ্ছে আপনাদেরকে হব্বুল ওয়াতান মিনাল ইমান দেশ প্রেম হচ্ছে ইমানের হ্যাঁ, অংশ জাল কথা দেশ প্রেম হচ্ছে ইমানের অংশ তবে দেশের বিরোধিতা করা যাবে না দেশের ক্ষতি সাধন করা যাবে না এটি হচ্ছে ইসলামের কথা আর দেশের ভালোবাসা ইমানের অংশ এটি মিথ্যা কথা দুনিয়ার ক্ষেত্রে অনকরণ করেন না বাপ দাদাদের পূর্বপুরুষের ওখানে অন্ধকরণ অনকরণের তখন কি বলবেন আরে বাপ দাদা নাই চাষি ছিল দাদা বুঝতো না পাকা চাষি আর বাবা ওই চাষি ছেলে চাষি হয়ে গেছে পড়াশোনা করেনি আমি একটু পড়াশোনা করেছি বুঝতে শিখেছি কোন দেশে গেলে বেশি ইনকাম আছে চললেন আরেক দেশে হ্যাঁ, বেশি বিচক্ষণ হয়েছেন আপনি এখানে বিচক্ষণতা দেখাচ্ছেন ধর্মীয় ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে কেন বিচক্ষণতা দেখান না তখন কেন অকাট মূর্খ হয়ে যাচ্ছেন তখন বিচক্ষণতা দেখাইতে হবে না আমার বাবা যদি কবর পূজা করে জাহান নামে চলে যায় আমার বাবা যদি বিদাত করে জাহান নামে চলে যায় আমিও যাবো নাকি আমার বাবা যদি রসুলের হাদিস ছেড়ে দেয় আমিও ছেড়ে দেবো নাকি আমার বাবা যদি কলেমা না পড়ে থাকে তো আমিও কলেমা পড়বো না নাকি আমার বাবা হিন্দু থাকলে যেমন আমি হিন্দু থাকতাম না আমি কলা পরে মুসলমান হয়তো ওই রকমই আমার বাবা যদি কবর চেষ্টা করে আমি করবো না আমার বাবা যদি তাবিজ বেঁধে থাকে আমি তাবিজ বাঁধবো না আমার বাবা যদি মিলাদ করে থাকে বিদাত করে থাকে আমি করবো না জি এই হইতে হবে যেমন দুনিয়ার ক্ষেত্রে উন্নতি করতে চাইছেন আপনি আর এই জন্য চোখ খুলে চলছেন অন্ধভাবে কেউ চলেন না অন্ধভাবে কেউ চাকরি করেন না অন্ধভাবে নেতৃত্বের ক্ষেত্রে নেন যত রাজনৈতিক নেতাগুলি আছে তাদের অধিকাংশ বাপদাদার হয়তো কেউ চাষি আর না সাধারণ মানুষ হ্যাঁ সাধারণ চাকরি করত গরিব মানুষ ছিল তারা নেতৃত্বের স্বপ্নও দেখেনি তাহলে তাদের ছেলেরা আবার বড় বড় নেতৃত্বের স্বপ্ন কেন দেখছেন তকলিদ করেন আমাদের বাপদাদা চাষি হয়ে থেকেছে আমাদের আবার পার্লামেন্টে যাওয়া দরকার কি আমাদের আবার ওই সব নেতৃত্ব দরকার কি আমাদের ওই সব লোভ করার দরকার কি না ওসবে নেই আমি ওইসব কেন করেন না তাহলে পার্থিব ক্ষেত্রে তুমি খুব সজাগ খুব চালাক চতর আর ধর্মীয় ক্ষেত্রে বাপদাদার দোহায় হ্যাঁ, ধারের ব্যাপার তো জাহান নামে যায় আর যেখানে যায় না কেন বাপ দাদা যা করে চাতাই করো খবরদার না দুনিয়ার ক্ষেত্রে যেমন আপনি খুব চালাক চতুর আর আপনার চালাকির প্রমাণ দিচ্ছেন যে আমি খুব চালাক সেই জন্য আমি বেশ উন্নতি করেছি তো এইরকমই আপনি চালাকি করতে শেখেন আর খুব জ্ঞানী হতে শেখেন ধর্মের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে এবং সঠিক দিনকে তার সঠিক আর বিশুদ্ধ উৎস থেকে নেওয়ার চেষ্টা করুন অর্থাৎ কোরআন এবং হাদিস থেকে নেওয়ার চেষ্টা করুন আল্লাহ এবং রসুলের তরিকা থেকে নেওয়ার চেষ্টা করুন আল্লাহ রব বলছেন যে বাপদাদাকে যদি শয়তানে বিভ্রান্ত করে জাহান নামে নিয়ে যায় জাহান নামের আজাবে তোমরাও কি জাহান নামের আজাবে যাবে না কখনো না আল্লাহ রব্বুল আলমিন তাদের এই ভ্রান্ত মতবাদের সংশোধন করলেন এই অন্ধ অনুকরণ তকলিদের নিন্দা সম্পর্কে আরো বহু আয়াত রয়েছে সুরেব বাকারে আয়াত রয়েছে ওয়াইদা কিল আলহমুত্তাবিউমা আনজারাল্লাহ কাউলু বালনাত্তাবিউমা আলফাইনি আলাইহি আবানা আমাদের পূর্বপুরুষকে যে পথের উপর পেয়েছে সেই পথের উপর থাকবো আওয়ালাও কানা আবাহম এখানে আল্লাহ রবুল আলম তাদের খণ্ডন করেছেন আর অন্য একটি কথা বলে যে কথাটি শুনে আওয়ালাও কানা আবাহম যদিও তাদের পূর্বপুরুষরা কোনো কথা বুঝতো না নির্বোধ আর ওয়ালাই হাত সঠিক পথে ছিল তারপরে অন্ধ অনুকরণ করবে বুঝতে পারছেন আমার আমার বাপদাদারা ভুল করেছে আমার বাপদাদারা শিরিক করেছে আমার বাপদাদা কবর কবর মাজারে গেছে চাদর চড়িয়েছে কবর পাকা করেছে ওরসের মেলায় গেছে কাশিমরুক জবাই করেছে আর বাপদাদাকে দেখেছি মাকে দেখেছি সেজদা করতে কবর মাজারে গিয়ে তাবিজ বাঁধতে দেখেছি আর ওই গণকের কাছে যেতে দেখেছি হাত দেখাইতে দেখেছি হাত চালাইতে দেখেছি আর এসব দেখেছি এসব স্পষ্ট হওয়ার পরেও কি আওয়ালাও কানা আবা বাপদাদা পুরোপুরুষ যদি না বুঝতো তো আপনিও অবুঝে থেকে যাবেন নাকি আরেকটি উদাহরণ দিই আমাদের অধিকাংশদের বাপদাদারা হয়তো প্রায় মাধ্যমিক পাশ করেনি কারো প্রাইমারিতে আছে কারো হয়তো এখনো হয়তো বাপদাদা কি ওই তো টিপ টিপ সই দেওয়া লোক এইরকম লোক যদি হয় আর তাদের ছেলেরা কেউ মাস্টার ডিগ্রি কে ডাক্তার কে ইঞ্জিনিয়ার কে আর কম্পিউটার তো কম্পিউটারের নামও শুনেনি এখন হয়তো বাপ দাদা চম করবে যে কম্পিউটার কেমন হয় বাবা তুই কম্পিউটারে নাকি চাকরি করছিস তুই বিদেশে কম্পিউটার কেমন হয় বাবা আচ্ছা, বুঝতে পারছেন তো বাপ দাদা তো এইসব জানতো না টেকনিক্যাল কাজও জানতো না আর এত শিক্ষায় শিক্ষিত ছিল না আপনি কেন এত শিক্ষায় শিক্ষিত হয়েছেন এত কেন উন্নতি করেছেন আপনি দুনিয়ার ক্ষেত্রে উন্নতি করছেন দিনের ক্ষেত্রে উন্নতি করতে হবে অর্থাৎ কোরআন এবং সন্না শিখতে হবে এলম হাসিল করতে হবে এবং তার প্রতি আমল করতে হবে লেখক বলছেন ফাতাহম বেকাউলহি নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এই জাহিলি যুগের ভ্রান্ত লোকদের কাছে মুশরেকদের কাছে এই আয়াতগুলি নিয়ে আগমন করলেন যখন তারা পূর্বপুরুষদের দোহাই পাড়তে শুরু করলো যে পূর্বপুরুষরা যে পথে আছে সেই পথে থাকবো তখন আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম এই আয়াতগুলি নিয়ে আগমন করলেন মক্কার মুশরেকদের কাছে একটি আয়াত আল্লাহ বলছেন কুল হে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আপনি তাদেরকে বলে দেন মক্কার মুশেকদেরকে যারা পূর্বপুরুষদের দোহাই পাড়ছে আর বলছে মোহাম্মদ পাগল রে পাগল এই পাগলের কথা কি শুনবে প্রথম দিকে এইরকমই করেছিল তারা না মোহাম্মদ পাগল বলা আরে জাদুকর রে জাদুকর এগুলি প্রথম দিকে হেউ প্রতিপন্ন করা আল্লাহ বলছেন হে নাবি জানিয়ে দিন তাদেরকে ইন্নামা আয়েজকুম্বি ওয়াহেদা তোমাদেরকে একটি মাত্র উপদেশ দান করছি তোমাদেরকে একটি মাত্র আমি উপদেশ দিচ্ছি ওয়াজ করছি আয়েজকুম একটি উপদেশ ওয়াজ মানে উপদেশ একটি উপদেশ দিচ্ছি কি যে তোমরা একটু বিবেক বিবেচনা করো যে কথাটা আল্লাহ বলছেন তার অর্থ আমি বললাম এক কথায় তোমরা একটু বিবেক বিবেচনা করো তোমরা একটু নিজের হিতাহিত জ্ঞানকে কাজে লাগাও আর সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করো সঠিক কথা যার জানার চেষ্টা করো তার যাচাই বাছাই করো আল্লাহ বলছেন আন্তা কুমলিল্লাহ তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য দাঁড়াও একটু আরে দাঁড়াও দাঁড়াও কার জন্য দাঁড়াইতে হবে আল্লাহর জন্য একটু আল্লাহর জন্য কাজ করো তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য যখন কাজ করবেন তখন কি হবে নিরপেক্ষ হয়ে যাবেন যখন আপনি সত্য মিথ্যার যাচাই করতে চাইবেন হক বাতেলের যাচাই করতে চাইবেন সন্ন্যত বিদাতের যাচাই করতে চাইবেন তখন কি করবেন আপনি নিরপেক্ষ হয়ে যাবেন যখন পড়াশোনা শুরু করবে নিরপেক্ষ হয়ে গিয়ারে দিয়ে নয় নিজেকে নিজেকে গিয়ারে দিয়ে রাখবেন না বুঝতে পারছেন না পারছেন না যারা গাড়ি চালিয়েছেন তারা বুঝেন গিয়ারে যদি গাড়ি দিয়ে রাখেন তো গাড়িটা কি থাকবে স্থির হয়ে না সামনের দিকে হ্যাঁ লাভ লাভ দিবে যদি গিয়ারে থাকে আর যদি রিভার্সে থাকে রিভার্স গিয়ারে থাকে তাহলে পাঁচ পেছন দিকে গিয়ে পিছনে গাড়ি থাকলে মেরে দিবে আর স্টার্ট বন্ধ হয়ে যাবে বুঝেন না বুঝেন না ড্রাইভার তো বুঝছেনি প্রায় তাহলে আপনাকে গাড়ি গিয়ারে রাখলে হবে না গাড়ি যখন থামাবে সুস্থ মস্তি উঠে গাড়ি থামাইলে নিউট্রাল করতে হবে হ্যাঁ, নিরপেক্ষ করতে হবে যাই মধ্যখানে থাক তাহলে গাড়িটা স্থিরই থাকবে আপনার ব্রেনটাকে নিউট্রাল করতে হবে যখন হককে যাচাই বাছাই করতে চাইবেন তখন নিরপেক্ষ করে দিতে হবে আমি আমার মগজকে এখন যতগুলি এর আগে জানতাম সব থেকে শূন্য করে দিচ্ছি খালি করে দিচ্ছি একবারে খালি খালি ও জেহেন বলা হয় আপনার ব্রেনকে জেহেনকে খালি করে দেন যে আমি এখন একবারে ক্লিন করে রেখেছি এতে আল্লাহর কথা যা আসবে ঢুকাবো রসুলের কথা যা আসবে সহি কথা আসবে ঢুকাবো একটা একটা একটা করে ঢুকাইতে থাকবো ঢুকাইতে থাকবো আর যদি কোনো খারাপ ইয়ে কথা থাকে আল্লাহ রসুলের কথা ছাড়া অন্য কোনো কথা থাকে ডিলিট আগেই মুছে ফেলতে হয় বরং আপনি পরে বুঝবেন না আগেই মুছে ফেলে দিতে হবে ভুল কথাগুলিকে দিয়ে একবার নিউট্রল করে নিরপেক্ষ করে এখন এক একটা করে আল্লাহ এবং রসুলের কথা গ্রহণ করা শুরু করবেন দেখবেন আপনাকে আল্লাহ অবশ্যই হেদায়ত দিবে অবশ্যই আল্লাহ হেদায়ত দিবে যদি আপনি এইরকম হন তাহলে তো কি সেই কথাটি আনতা কুবুলিল্লাহ আল্লাহর জন্য তোমরা দণ্ডায়মান হও খাড়া হও আল্লাহর জন্য দাঁড়াও আল্লাহ সন্তুষ্টের জন্য চিন্তা করো যে আল্লাহ কিসে সন্তুষ্ট হবে মাস না ফোরাদা দুই দুইজন একসাথে অথবা একা একা দুই দুইজন মিলে আল্লাহর অস্তে দাঁড়াও অথবা একা একা দাঁড়াও আল্লাহ একে একাও বললেন আবার দুই দুইজন কেন বললেন কারণ সত্যকে যাচাই বাছাই করতে কখনো একসাথে হলে সহযোগিতা পাওয়া যায় কখনো একা একা হলে সহযোগিতা পাওয়া যায় কথাটি ভালো করে বুঝেন কিন্তু কারণ কোরআনের আয়াতের তাফসির আল্লাহ বলছেন দুই দুইজন করে দুইজন বা চারজন তিনজন পাঁচজন সাতজন একসাথে হয়ে সমষ্টিগত ভাবে একসাথে তোমার আল্লাহ সত্য দিনকে যাচাইয়ের জন্য দাঁড়াও অথবা একা একা দাঁড়া হও আমি কি বললাম যে কখনো কখনো একসাথে হলে সত্যকে তাড়াতাড়ি পাওয়া যায় আর কখনো কখনো একা একা হলে সত্যকে পাওয়া যায় কেমন করে তা কেমন করে তা বোঝার চেষ্টা করেন একা হয়তো আপনি বুঝে উঠতে পারছেন না হতভম্ব কোন দিকে যাবো রে বাবা এদের এগুলো মনে হচ্ছে খুব ভালোই কথা তো আবার এগুলো ভালো মনে হয়েছে যাব কোন দিকে আপনি একাই সিদ্ধান্ত নিতে পারছেন না তখন আর একজন আপনার সঙ্গী বন্ধু আছে সে আপনাকে বলছে দেখতে পাচ্ছেন না সহি হাদিসের কথা এটা দেখতে পাচ্ছেন না যে এটা কোরআনের কথা দেখতে পাচ্ছেন না যে এটার কোন দলিল নাই দলিল দেখছেন এটা জয়ীফ জাল কথা দেখছেন না আপনাকে তখন কি করছে এক একটা জিনিস আপনাকে ধরিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন না তাদের কিতাবে কি লেখা দেখছেন না তারা হাম তারা হাম শির কথা লেখা আছে দেখতে পাচ্ছেন যে রসুলের তাওয়াজ্য রসুল আমাদের উপর তাওয়াজ্য করছেন কবর কবর থেকে তার রসুল আমাদের খেয়াল করছেন আমাদের খোঁজ খবর রাখছেন এগুলি ভুল কথা নয় এইভাবে হয়তো আপনাকে ধরিয়ে দিচ্ছে দুজন তিনজন আপনার সাথী সঙ্গী আছে তাদেরকে সাথে নিয়ে বসলেন আপোষে যখন দিনের কথা আলোচনা করছেন অনেক সময় আপনি একাই সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না একাই ভুলগুলি আপনি প্রমাণ করতে পারছেন না সত্যকে আপনি সন্ধান করে খুঁজে পাচ্ছেন না কিন্তু সাথী সঙ্গীরা আপনাকে কি করলো সহযোগিতা করলো তাহলে মাঝে মাঝে সত্যকে পাওয়ার জন্য সাথী সঙ্গীরা সহযোগিতা করে আল্লাহ বলছেন এটাও করো তোমরা দুইজন তিনজন একসাথে হও আর তারপরে অনুষ্ঠান করো একটা মজলিস করো আর তারপরে সেখানে গিয়ে তোমরা বুঝার চেষ্টা করো বোঝাপড়া করো আচ্ছা বলো তো মোহাম্মদ সাল্লা যে কথাগুলি বলছেন কেমন লাগে তোমার এক অপরকে জিজ্ঞাসা করো তাহলে দেখবে যে হয়তো তোমাকে ভুল মনে হচ্ছে কিন্তু আরেকজন না রে কথাগুলি তো সত্য তিনি তো এর আগে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি তাহলে আজকে কি করে তিনি চল্লিশ বছর বয়সে মিথ্যা কথা বলতে লাগবেন একজন মানুষ যদি পাপ করে অন্যায় করে জুলুম করে সাধারণত কখন করে আঠারো বছর ২০ বছর ২২ বছর ২৫ বছর চোর যে চোর হয় পঁচিশ বছর আগে আগে চোর হয়ে যায় কোন মানুষ চল্লিশ বছর বয়সে গিয়ে চোর হয়েছে এটা হয়নি মানব জাতির ইতিহাসে চোর হলেও বারো বছর থেকে ওই চুরি করা শুরু কারো ফল পেড়ে চুরি খাওয়া শুরু করেছে কারো আম পেড়ে খাওয়া শুরু করেছে কারো লিচু চুরি করে খাওয়া শুরু করেছে কারো বাড়ি থেকে ভাতের হাঁড়ি নিয়ে মাছ মাছ চুরি করে গোস্ত চুরি করে খাওয়া শুরু করেছে এ করতে করতে বড় চুরি হয়েছে চোর হয়েছে তাহলে যদি একজন মানুষ মোহাম্মদ সাল্লাহ ইসলাম সারা জীবন সত্যবাদী এত বিশ্বস্ত আমাদের টাকা পয়সা সোনা দানা তার বাড়িতে এখনো জামা আছে আমানত এক পয়সা তার জীবনে তিনি জীবনে খাননি আমাদের আর সেই লোকটি চল্লিশ বছর বয়স হয়ে গেল কোনোদিন মিথ্যা কথা শুনলাম না আজ কি এত বড় মিথ্যা কথা আল্লাহ সম্পর্কে বলবে যে তোমরা এই মূর্তি পূজা করিও না এক আল্লাহর এবদবন্দি করো এটি মিথ্যা কথা হবে হতে পারে না তাহলে একজন হয়তো সৎ পরামর্শ দিল এভাবে তুমি সঠিক সিদ্ধান্ত উপনীত হতে পারলে তাহলে একসাথে মাঝে মাঝে বসে ইসলামিক আলোচনা করলে সত্যকে জানার জন্য সহযোগিতা পাওয়া যায় এদিকে আল্লাহ ইঙ্গিত করেছেন আন্তাকুমুলিল্লাহ মাসনা আর ফোরাদা একা একা কেন বললেন অনেক সময় দেখা যায় যে দু চারজনকে নিয়ে বসলেন কিন্তু যাদেরকে নিয়ে বসলেন তারা চেকে ধর বাদ দাও এখানে যতদিন আছে এখানে ওই রকম আবার দেশে গেলে যেখানে যেমন সেখানে তেমন যেখানে যেদিক থেকে বৃষ্টি ওইদিকে ছাতা ধরতে হবে কি হবে না এরকম কিছু বোকা লোকের যুক্তি আছে আছে না রে কিছু মূর্খ লোকের যুক্তি আছে যে যেদিক থেকে এই দিক থেকে বৃষ্টি আসছে ছাতাটা এইদিকে ধরবে না এইদিকে ধরবে এইদিকে ধরবো তাহলে দেশে যাব মিলাদ করছি মিলাদ করবো সয় বারাত করছি সয় বারাত করবো সয় মেরাজ করছি সয় মেরাজ করবো চল্লিশা করছে চল্লিশা করবো মৃতের নামে খাওয়া খাওয়াই কি হবে দেশের লোক করছে আমি কি একাই পারি এই যুক্তি দিয়ে আপনাকে কি করলো ভুল বুঝিয়ে দিল অনেক সময় একসাথে বসে সঠিক সিদ্ধান্তে পৌঁছা যায় না তখন আপনাকে সঠিক সিদ্ধান্তে পৌঁছার জন্য নির্জনতা অবলম্বন করতে হবে একা গিয়ে ঘরে শুয়ে শুয়ে চিন্তা করতে হবে যে কথাগুলি যে শুনে এলাম একটু চিন্তা করে দেখি তো আল্লাহর কথা তো বলছেন রসুলের কথাই তো বলছেন আচ্ছা এগুলি পড়াশোনা করে দেখি তাহলে একা একা তখন পড়াশোনা শুরু করলেন আমি পড়বো কোরআন পড়বো সবচেয়ে সহি হাদিস বোখারি শরীফ দিয়ে একটু পড়বো আর পড়ি দেখবো আর এই যে ভুল গুলো কিতাবে রয়েছে আমাদের বুজরুগানি দিনের কিতাবে কিছু ভুল ত্রুটি রয়েছে এগুলো একটু যাচাই বাছাই করবো আমি একা একা পড়া শুরু করলেন আপনি ফোরাদা নির্জনতায় চিন্তা করা শুরু করলেন নির্জনতায় পড়াশোনা শুরু করলেন দেখা গেল কিছুদিন পরে আপনি সঠিক সিদ্ধান্তে পৌঁছে হৃদায়ত হয়ে গেলেন তাই আল্লাহ রাবুল আলমিন মক্কার মুশ্রেকদেরকে বলছেন নবীকে বলছেন যে তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে তোমরা মাঝে মাঝে একসাথে বসেও বোঝার চেষ্টা করো ব্যাপারটি যে নবী শাসন সত্য দিন নিয়ে এসছেন না ভুল কথা নিয়ে না তিনি মিথ্যা কথা বলছেন অফরাদা এবং মাঝে মাঝে একা নির্জনতায় গিয়ে চিন্তা কর শুয়ে শুয়ে চিন্তা করবেন যে কোনটি সত্য হতে পারে এক আল্লাহ রে বন্দী সত্য না ওই কবর মাজার পূজা সত্য একটু চিন্তা করে দেখো একটু চিন্তা করে দেখো যারা বলছেন যে বিনা দলিলে কোনো কথাই শোনা যাবে না এই কথাটি সত্য না যারা বলছে বুজরুগানের দিনের ভুল ধরাও ভুল তাদের কথা সত্য বিবেক নে বুঝতে পারছেন না পারছেন না এই সৌদি আরবে শুনবেন যে কোনো কথা বললে আল্লাহর কোরআন থেকে দলিল দিতে হবে না হয় রসুলের হাদিস থেকে দলিল দিতে হবে বিনা দলিলে ধর্মীয় কথা চলবে না আর দেশে শুনবেন বুজুরগানের দিনের খাতায় বুজুরগান গিরেফতান খাতা আস ফার্সি প্রবাদ যে বড়দের ভুল ধরাও ভুল বড়দের ভুল ধরা ভুল বড়রা যদি ভুলই করে থাকেন আমাদের ভুল ধরার সাহস আছে না খবরটা না চুপ থাকো আর যা করেছেন তারা ঠিক করেছেন তারা বুঝেছেন তার অর্থ আমরা তার তরিকে আছি তো কলিতে নয় অন্ধ অনুকরণ নয় জি একা একা চিন্তা করতে গিয়ে আপনি চিন্তা করুন যে আল্লাহ রসুলের কথা একটি কথাও দলিলের বাইরে নেই হয় হাদিসের কথা নেই কোরআনের কথা তাহলে তাদের কথা শুনবো না কোন কথা আবার শুনবো একাই তার নির্জনতা অবলম্বন করলে অনেক সময় হৃদায়ত পাওয়া যায় তারপরে আল্লাহ বলছেন সোম্মা তাতাফাতকারু মা বে সাহেবকু মিন জিন্না তারপরে তোমরা একটু চিন্তা করে দেখো নিজের বিবেককে কাজে লাগিয়ে দেখো মা বে সাহেব মিন জিন্না তোমাদের সাথী যে মোহাম্মদ সাল্লাহ সাহেব মানে সঙ্গী সাথী তোমাদের সাথী যে মোহাম্মদ সাল্লাহ তোমাদের মাঝেই জন্ম নিয়েছেন তোমাদের মাঝে খেলাধুলা করে বড় হয়েছেন বকরি ছাগল চড়িয়ে বড় হয়েছেন তোমাদের মাঝে তিনি লালিত পালিত হয়ে এত বছর বয়সে চল্লিশ বছর বয়সে পৌঁছেন নবুয়াতের দাবি করেছেন সালাতের দাবি করেছেন তাহলে দেখো যে তাকে যে কিছু কিছু লোকেরা বলছে মজনুন পাগল তিনি কি পাগল জীবনে পাগলামি করতে দেখেছিলে চল্লিশ বছর পর্যন্ত কোনোদিন পাগলামি করতে দেখেছিলে না কখনো দেখনি তাহলে মা বেসহেবকুমিন জিন্না তোমাদের সঙ্গী মোহাম্মদ সাল্লাহাম পাগল নন তিনি বিবেক কে সাথে কথা বলছেন তিনি সুস্থ মস্তিষ্কে কথা বলছেন তিনি সত্য কথাই বলছেন সুতরাং গ্রহণ করো সুতরাং গ্রহণ করো তা বলতো মামা জাদান আলাই আবা না পুরোপুরো যা করেছে তাই করো অন্ধনকরণের কথা আর আল্লাহ কি বললেন ইত্তাবে মা উন জেলা এলেই কুমির রব্বে আগের আয়াত রয়েছে সুরা সাবার আয়াত নম্বর ছিচল্লিশ আল্লাহ বলছেন ইত্তাবেউ মা অনুজেলা এলাইকুমের রব্বেকুম তোমাদের ওপর তোমাদের রবের পক্ষ থেকে যা নাজেল করা হয়েছে তার অনুসরণ করো কিসের অনুসরণ করতে বলেছেন হ্যাঁ পথে চলতে হবে আল্লাহ নাজেল করেছেন সেই পথের ওপর চলতে হবে কোরআনী পথের ওপর হাদিসের পথের ওপর চলতে হবে ওয়ালা তত্তাবেউ মিন্দু নেহি আউলিয়ে আল্লাহকে বাদ দিয়ে অন্য পৃষ্ঠপোষক ওলিদের রাস্তায় চলিও না অন্য কাউকে বন্ধু সাব্যস্ত করে তাদের রাস্তায় চলিও না কেউ রাজনৈতিক বন্ধু সাব্যস্ত করেছে আমার ওই পার্টি আমার বন্ধু ওদের আমি বন্ধু ওদের আমি কমরেড কমরেড মানে তো সঙ্গী না ওদের কমরেড ওদের আমি কম্পনিয়ন ওদের আমি সঙ্গী সুতরাং ওদের কথা শুনবো ওরা হচ্ছে ওই দলের লোক সুতরাং ওই দলের কথা শুনছে হ্যাঁ এইরকমই আমরা ওই তরিকার লোক আমাদের বাপদাদা থেকে চলে আসছে সেই তরিকার ওপরে থাকবো না এই কাজ করিও না ইত্যাদি মা উনজিলা এলাইকুম রব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো ওলি অর্থাৎ বন্ধু দোস্তের অনুসরণ করিও না আল্লাহকে বাদ দিয়ে কারো অনুসরণ করিও না কারণ তোমরা আসলে উপদেশ নিতে চাও না অধিকাংশ মানুষ উপদেশ নিতে চাই না তোমরা খুব অল্পই উপদেশ নিয়ে থাকো আল্লাহ বলছেন কালিলাম মা তাজাক কারণ মানে তোমরা খুব কমই উপদেশ নিয়ে থাকো খুব কম উপদেশ নিয়ে থাকো উপদেশ নিতে চাও না উপদেশ হচ্ছে যে আল্লাহর নাজিলকৃত বিধানের অনুসরণ করো নবী সাল্লাম যা আমাদের কাছে ছেড়ে গেছেন তার অনুসরণ করো এই ছিল তকলিদ সম্পর্কে লেখকের কথা তাহলে তকলিদ মানে অন্ধ অনুকরণ করা কি পছন্দনীয় না নিন্দনীয় নিন্দনীয় জায়জ নয় অন্ধ অনুকরণ করা জায়জ নয় তকলিদ যে হয় কখনো ব্যক্তির হতে পারে কখনো কি হতে পারে ব্যক্তির হতে পারে কখনো দলের হতে পারে দলীয় অন্ধ অনুকরণ হতে পারে আর ব্যক্তির ক্ষেত্রে কখনো রাজনৈতিক ব্যক্তিত্বের হতে পারে কখনো ধর্মীয় ব্যক্তিত্বের হতে পারে জি তারপরে কখনো গোত্রীয় তকলিদ হতে পারে অনেক সময় বংশের জি হ্যাঁ হ্যাঁ প্রথা কুপ্রথাগুলি আছে হ্যাঁ গতানুগতিক চলে আসছে গ্রামের লোকেরা করতো বংশের লোকেরা করতো এগুলিও এগুলিও তকলিদ হ্যাঁ তো এই সব হচ্ছে তাকলিদ যত রকমের তাকলিদ অন্ধনকরণ আছে আল্লাহ সেগুলিকে ত্যাগ করতে বলেছেন আর কি করতে বলেছেন কল্যাণের ক্ষেত্রে মঙ্গলের ক্ষেত্রে অনুসরণ ইত্তিবা করতে বলেছেন আর মঙ্গলের ক্ষেত্রে অনুসরণ হচ্ছে দলিল সহ অনুসরণ করা ইত্তিবা বলা হয় দলিল সহ অনুসরণ করা মানতে হবে কারো কথা এমন নয় যে মানতে হবে না মানতে হবে কিন্তু অন্ধভাবে মানতে হবে না তাহলে কি করে মানতে হবে দলিল সহ মানতে হবে যেটা হচ্ছে চোখ খুলে চলা যেমন রাস্তা পথে আপনি চোখ খুলে চলছেন অন্ধ হন না চোখ দিয়েছেন চোখ দিয়ে দেখছেন আর হাঁটছেন যে কোনখানে উঁচ নিচ আছে কোনখানে কাঁটা আছে কোনখানে কষ্ট দাগ জিনিস আছে কোনখানে ইট পাটকেল পড়ে আছে তা দেখে শুনে পা রাখছেন ওই রকমই ধর্মীয় ক্ষেত্রে আপনি দেখে শুনে কদম বাড়াবেন জি কোরআন এবং হাদিসের আলোকে কদম বাড়াবেন কোরআন এবং হাদিসের ওপরে ইমানকে সুন্দর করবেন কোরআন এবং হাদিসের আলোকে আপনি আমলকে সুন্দর করবেন কোরআন এবং হাদিসের আলোকে আপনি পালন করবেন যা করার তা করবেন যা ছাড়ার তা ছাড়বেন তো ব্যক্তি তকলিদ ইসলামের নেই এইরকমই কোন গোত্রীয় তাকলিদ নেই এইরকম কোন দলীয় রাজনৈতিক দলের কোন তাকলিদ নেই এইরকম কোন তরিকার তাকলিদ নেই এইরকমই অন্ধভাবে কোন মজহাবের তাকলিদ তাকলিদের শাস্তি যে অমক মজহাবে যা আছে তা মানবো এটি ইসলামে নেই তবে সেই মজহাবের এখানে শুনে রাখুন ভালো করে কথাটি সুস্থ মস্তিষ্কে হন সেই মজহাবের ওই সমস্ত মাসলা মাসাইল যেগুলি সহি হাদিসের আলোক আছে সেগুলি মানবো অবশ্যই সহি হাদিসের কোরআনে এত অবশ্যই আছে কোরআনে না থাকলে হাদিস সহি হাদিসে কেন হবে কোরআনে কারিমা অথবা সহি হাদিসের আলোকে যত কিছু আছে সেই মাঝহের মাসলাম আসালে সেগুলি সবগুলি মানব সাহানাফি হানাফি মজাবে হোক আর সাফিতে হোক আর মালিকি মজাবে হোক আর হামবিলি মজাবে হোক আর কোন ব্যক্তির কথাই হোক না কেন জি কোন ব্যক্তির কথা হোক না কেন যদি কোরআন এবং হাদিসে থাকে তাহলে অবশ্যই মানব আর কোরআন হাদিসের দলিল যদি না থাকে যে কোনো মজাবে থাক না কেন তা অবশ্যই ছেড়ে দিতে হবে এই আদর্শেরই শিক্ষা দিয়েছেন আইম্মাই কেরামগণ আইমাইকরামগণ এই শিক্ষায় দিয়েছেন ইমাম আবু হানিফা এর কথা শুধু বলে শেষ করছি কারণ আর বেশি বাড়াবো না কারণ এই বিষয়ে বাড়াইলে আবার লম্বা হয়ে যাবে তাকে একবার জিজ্ঞাসা করা হলো যে হে ইমাম সাহেব এ যা কুলতা কৌলান ও কৌলা রসুল ইউখালেফ কৌলাকা আপনি যদি কোনো কথা বলেন আর রসুল উল্লাহামের কথা যদি আপনার কথার বিরোধী হয় তাহলে আমাদের ভূমিকা কি আমরা কি করব। তিনি বলেছিলেন উতরুকু কৌলি কৌলি রসুল ইল্লাহ আলী সাল্লাম আমার কথা রসুলের সাথে টকরালে আল্লাহ রসুলের কথার বিরোধী হলে আমার কথাকে ছুঁড়ে ফেলে দিও অন্য আর একটি বর্ণনা আছে মামানে বলছেন ইজরেবু কৌলি আরদাল হায়েত ইজরেবু কৌলি আমার কথাকে নিয়ে হায়েত মানে দিওয়াল দিওয়ালে ছুঁড়ে ফেলিও কোন জিনিসকে এমনি ছুঁড়ে ফেলা আর একটা দেওয়ালে ছুঁড়ে ফেলা তাহলে কি হবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে না দেওয়ালে যদি লাগে পিলারে যদি লাগে ছুঁড়ে ফেললাম পিলারে লাগলো ভেঙে গেল চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে না তা আমার কথাকে চূর্ণ বিচূর্ণ করে দিও কোনো মূল্য রাখে না মোহাম্মদ রসুল্লাহামের কথার সামনে দেওয়ালের ওই পাশে ছুড়ে ফেলি মেরে জিজ্ঞাসা করা হলো তাকে সাহাবা আল্লাহ রসুলের বিরোধী কথা তো হয়নি আপনার কথা কিন্তু কোন সাহাবির কথার বিরুদ্ধে যদি আপনার কথা হয় আউ বকর সিদ্দিক এক কথা বলেছেন বা উমার এক কথা বলেছেন উসমান এক কথা বলেছেন আলী রাজি আল্লাহ তালানোর বক্তব্য কিছু রয়েছে আর আপনি তার বিরুদ্ধে ফতুয়া দিয়েছেন আপনার মাসলা তার কথার বিরুদ্ধে হয়ে গেছে তাহলে কার কথা নেব আপনার মতো ইমাম সাহেবের কথা নেব না আলী ওসমানের কথা নেব অন্য কোন সাহাবি আবু হরের কথা নেব আবদুল্লাহ বিন ওমারের কথা নেব হাসান হোসেনের কথা নেব না আপনার কথা নেব কি বলেছিলেন তখন তিনি অতরকু কৌলি লে কৌলি সাহাবা সাহাবাই কেরাম কোনো কথা যদি বলেন তাহলে আমার কথাকে ছুড়ে ফেলি দিন নিও না আমার কথা নিও না সাহাবাই কেরামদের কথা সামনে কেন কারণ নবী করিম সাল্লা সাল্লামের কাছ থেকে সরাসরি কে শিখেছেন সাহাবাই কেরাম আবু হানিফা রহমতুল্লাহ নবী সালামকে দেখেছেন তার কাছ থেকে শিখেছেন তারপরে যখন তাকে বলা হলো যদি তাবেইর কথা হয় তাবের কথা যদি আপনার কথার বিরোধী হয় সাইদ বিন মোসাইবের কথা হাসান বাস্তির কথা মোহাম্মদ বিন সিরিনের কথা এরকম বহু তাবেইন রয়েছে তাদের কথা যদি আপনার কথার বিরোধী হয় বা আপনার কথা তাদের কথার বিরোধী হয় তাহলে কি করব। তখন তিনি বলেছেন হোম রেজাল ও নাহন রেজাল হোম রেজাল ও নাহন রেজাল তারাও মানুষ আমিও মানুষ তারাও মানুষ আমিও মানুষ সুতরাং আমারও ভুল যেমন হইতে পারে সম্ভাবনা আছে তাদেরও ভুল হইতে পারে তখন চাচে বাছাই করতে তখন তাহলে দেখবে দুই রকমের কথাকে কি করে পেশ করবে আল্লাহ এবং রসুলের বিধানের সামনে কোরআনের সামনে হাদিসের সামনে পেশ করে তখন দেখবে যে ওই হাসান বাস্ত্রীর কথাটি বেশি ঠিক সাইদ বিন মুসাইবের কথাটি ঠিক না আমি এবং আবু হানিফার কথা বেশি ঠিক কথা বুঝতে পেরেছেন না জি তাহলে আপনার সামনে দুইজন আলেম যদি আসে আমি এক কথা বললাম আর একজন আরেক কথা বললো তাহলে আপনি বলবেন কি বলবেন অমুক অমুক হুজুরের কথাটি দেশের আলেমদের সাথে মিলছে সুতরাং ওইটাই নিয়ে নি করবেন এরকম নাকি না আমার কথা আর তার কথা দুটোকে যাচাই করবেন কোরআন এবং সন্ন্যার কষ্টি দিয়ে কোরআন সন্ন্যার পেশ করবেন যে হে কোরআন সন্না তাও তোমাতে কি আছে দেখি একটু কোরআনে কি আছে হাদিসে কি আছে কোন আলেমের কথা কোন শেখের কথাটি আল্লাহ এবং রসুলের কথা ওর কথা নেব জি তো ইত্তেবা অনুসরণ হচ্ছে দলিলের সাথে চলা আল্লাহ দলিলের সাথে চলতে বলেছেন মহান আল্লাহ বলেছেন সাধারণ মানুষদেরকে ফার্স্ট আলু আহ্লা তোমরা আলেমগণকে জিজ্ঞাসা করে নাও তাহলে বোঝা গেল যে সাধারণ মানুষকে আলেমদের আরো কাউকে জিজ্ঞেস করতে হবে যে হুজুর বলেন তো নামাজ কোনোদিন মাফ হবে না হবে না হ্যাঁ? সুযোগ খুঁজে বেড়াচ্ছেন যে নামাজ কোন রকম মাফ করা যায় কি যায় না দেখলেন যে মেলা আলে বলছে না নামাজ ছাড়া যাবে না বাবা কিন্তু দেওয়ানবাগের কাছে গিয়ে প্রথম অজিফা ফেলেন যে আমার মুড়ি ধরলে প্রথম নামাজ ছাড়তে হবে তার দেওয়ানবাগের পত্রিকা কয়েক বছর আগে এসে আমাকে দেখছে আমি নিজের চোখে দেখেছি আমি বলছি আমার তরিকে আসলে কি করতে হবে প্রথম নামাজ ছাড়তে হবে এখন এ সুবিধাবাদী নামে মানে মুসলমান কিন্তু চাই নামাজ ছাড়তে কোন তরিকা কোন হুজুর ফতোয়া দিতে পারছে যে আমি নামাজ থেকে উদ্ধার পাবো পাঁচ অক্ট নামাজ আমার পক্ষে পড়া সম্ভব নেই গিয়ে পেলো দেওয়ার কাছে বলছে ঠিক আছে এই হুজুরের কথা ঠিক আছে তাহলে করবেন যেটা জানা আছে জানা আছে স্পষ্ট আকিমুসাল্লাহ আপনি জানেন আতুস জাকাত জানেন দিতে <laughs> হবে উপায় নেই জাকাত থেকে কোন হুজুর মুক্তি দিতে পারে দেখি যে হুজুর আমি জাকাতটা দেবো না আমাকে কোন রকম মাপ পারিতে পারবেন পারবেন না এক সুফি পীর বলল যে একটা স্তর আছে একটা স্তর আছে পীরদের মরিদ হয়ে জিকি রাজগার করতে করতে করতে করতে করতে করতে একবারে আল্লাহ পর্যন্ত যখন পৌঁছেছে ফানা ফেল্লা হয়ে যাবে তখন এবাদত বন্দী সব মাফ হয়ে যায় তাহলে আমাদের এই তরিকাটা ধরলে কিন্তু ওখানে গিয়ে এবাদত বন্দী মাফ হয়ে যাবে তখন জাকাত রোজা হজ সব মাফ হয়ে যাবে তাই নাকি তাহলে তো তাই করি অনেক টাকা পয়সা বাঁচতে পারবো হ্যাঁ নামাজ পড়া থেকে বাঁচতে পারবো অনেক আরাম পেয়ে যাবো তাহলে একবার আল্লাহ পর্যন্ত পৌঁছে গেলেই হয়ে গেল কাজ দাদা বুঝতে পারলেন না স্পষ্ট জানছেন যে নবী সাল্লামকে শেষ মুহূর্ত পর্যন্ত সমস্ত ইবাদত বন্দী বন্দীকে আদায় করতে হয়েছে ও আবুদ রব্বাকে হাতিয়াকিন মরণ আসা পর্যন্ত ইবাদত বন্দী কর সুতরাং আপনার জানা তাহলে জানা জিনিস সম্পর্কে আপনি সুবিধার জন্য খুঁজে বেড়াবেন যে কোনখানে হালকা ফতুয়া পাই কোন কালে সোজা ফতুয়া পেয়ে যায় না চলবেন ইনকুন্তুমলা তালাম যদি না জানা থাকে আর বিল দলিল প্রমাণ সহ জিজ্ঞাসা করবে একটু টিপে টিপে দেখবে যে হুজুরের কথায় দলিল আছে না নেই হুজুরের কথাতে দম আছে না নেই হুজুরের কথাতে শক্তি আছে কি নেই জি আর মক্তবের হুজুর গ্রামে থাকে আর নগদ নগদ ফতুয়া পেয়ে যাচ্ছেন উনি তো ফতুয়া দিচ্ছেন আপনার চাকরিকে ঠিক রেখে দেখছেন যে কেমন ফতুয়া দিলে আমার চাকরি ঠিক থাকবে কেমন ফতুয়া দিলে আমার এমামতিটা ঠিক থাকবে কেমন ফতুয়া দিলে আমার কোরআন খানের ইনকামটা যে দৈনিক ইনকাম আছে ওটা ঠিক থাকবে কেমন ফতোয়া দিলে আমার মিলাদের আই ইনকামটা নজর নিয়াজ ফাতেহা খানি এগুলো ঠিক থাকবে ওই রকম ফতোয়া এরকম ফতোয়া নিলে হবে না বিল বাইয়ে না তাজবর দলিল সহ বুঝুন আপনি যে বললেন যে এই কাজ করতে হবে রুশে যেতে হবে দলিল বলেন দেখি আপনি যে বলছেন যে কবরের চাদর চড়াবে দলিল বলেন দেখি দলিল সহ বিল বাইয়ে না তাজবর জি দলিল সহ আপনাকে চলতে হবে এর নাম হচ্ছে অনুসরণ তাহলে ইত্তেবা আল্লাহ ইত্তেবার আদেশ করেছেন আর ইত্তেবা হচ্ছে ভালো কাজের ক্ষেত্রে কোরআন সন্ন্যার দলিল ভিত্তিক বড়কে অনুসরণ করা আলেমকে অনুসরণ করা আলেমের ফটো অনুসরণ করা আলেমের ধর্মীয় জবাবের অনুসরণ করা আলেমের কিতাবের অনুসরণ করা আলেমের লিখা কিতাবের অনুসরণ করা দলিল ভিত্তিক হইতে হবে এটা হচ্ছে ইত্তেবা আর তাকলিদ হচ্ছে অন্ধভাবে কাউকে মেনে নেওয়া কোনো গোষ্ঠীকে মেনে নেওয়া কোনো জাতিকে মেনে নেওয়া কোনো দলকে মেনে নেওয়া আল্লাহ রব তকলিদকে হারাম করেছেন আর ইত্তেবাকে ওয়াজিব করেছেন ইত্তাবিউ মা উনজিলা অনুজিলা ইলাইকুমের রব্বিক ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আওলিয়া কালিলাম মা তাযাক্কারুন আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদেরকে কোরআন সুন্নাহর অনুসরণে তৌফিক দান করেন আল্লাহর নাজিলকৃত বিধানের যেন সার্বিক জীবনে বাস্তবায়নের তৌফিক দান করেন আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন